টিভি বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته أحمد الله حمد الشاكرين وأسلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد দূরের এবং কাছের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত কোরআনের আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে মোস্ট ওয়েলকাম রবুল আলমিন আল্লাহ রবুল আলমিনের কোরআনের কাছে যেমন আমরা এগিয়ে এসেছি আল্লাহ রবুল আলমিনও যেন আমাদের দিকে এগিয়ে আসেন কোরআনের মাধ্যমে যেন আমাদের সব সমস্যার সমাধান আল্লাহ রবুল্লা আলমিন করে দেন আর যেমনভাবে আমরা বলে থাকি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এই কোরআনের মাধ্যমে আমরা আমাদের জীবনের সব সমাধান খুঁজে পাই কোরআনের মধ্যে আমরা আমাদের সান্ত্বনা খুঁজে পাই কোরআনের মধ্যে আমরা আমাদের সাকিনা খুঁজে পাই কোরআনের মধ্যে আমাদের জীবনের সার্থকতা আমরা খুঁজে পাই ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যেন কোরআনকে এভাবেই কবুল করেন আমিন ইয়া রব্বুল আলমিন আমার ভাইয়েরা বোনেরা যারা টেলিভিশনের পর্দার সামনে এই মুহূর্তে হাজির আছেন আপনাদের খেদমতে জানাচ্ছি যে আমরা সৌরাতসার বাস নাম্বার থার্টি টু থেকে আমাদের আলোচনা চলছে আমরা এক এপিসোড এর আগে আলোচনা করেছি যে রব্বুল আলমিন হাতের পাঁচটা আঙ্গুলকে যেমন সমান করেন নাই মানুষের প্রত্যেককে আল্লাহ রবুল্লা আলমিন একরকম বানান নাই এভরি সিঙ্গল ইন্ডিভিজুয়াল ইউনিক আমরা প্রত্যেকেই আলাদা প্রত্যেকেই ডিফারেন্ট প্রত্যেকের রুচি আলাদা প্রত্যেকের চেহারা আলাদা প্রত্যেকের চাহনি আলাদা প্রত্যেকের খাওয়া আলাদা প্রত্যেকের পড়া আলাদা প্রত্যেকের রুচি আলাদা প্রত্যেকের স্টাইল আলাদা আল্লাহ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 তবে আল্লাহর কাছে আল্লাহর করুণা তোমরা চাও নিশ্চয়ই আল্লাহ সব ব্যাপারেই ভালো জানেন আমার ভাইয়েরা বোনেরা পৃথিবীতে আল্লাহ সুবাহান হুয়া তালা পৃথিবীকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সব জিনিসকে সমান করে দেন নাই আমি আপনাদের খেদমতে বলেছি হাতের পাঁচটা আঙ্গুল সমান হলে এই হাত ফাংশনাল হতো না এই হাত কোনো কাজে লাগানো যেত না যেহেতু একটা আর একটার থেকে ছোট বড় আছে বিভিন্ন কাজে আপনি ক্রাম বোটও খেলতে পারেন আপনি এটা হাত দিয়ে ধরে ব্যাট ধরে আপনি ক্রিকেটও খেলতে পারেন আবার আপনি ভলিবলও খেলতে পারেন আপনি আবার আল্লাহর কাছে দোয়াও করতে পারেন আবার দেখেন আপনি এভাবে হাত মুঠো করতে পারেন হাতকে মেলাতেও পারেন এরকমও করতে পারেন আপনি আপনি তিন আঙ্গুল দিয়ে খেতে পারেন দুই আঙ্গুল দিয়ে কলম ধরতে পারেন তিন আঙ্গুল দিয়ে ধরতে পারেন একসঙ্গে আপনি পাঞ্জা বানাইতে পারেন সব আঙ্গুলগুলো সমান হয়ে গেলে কিন্তু আমরা এটা পারতাম না এজন্য মহিলাদের আলাদা দায়িত্ব আল্লাহ দিয়েছেন পুরুষের দায়িত্ব আল্লাহ দিয়েছেন এই জন্য শারীরিক গঠনের মধ্যেও বায়োলজিক্যাল শেফেও আল্লাহ রবুল্লা আলমিন আলাদা করে দিয়েছেন পুরুষদেরকে দেখে বোঝা যায় তারা পুরুষ মহিলাদেরকে দেখে বোঝা যায় তারা মহিলা এখন যদি আমাদের মা বোনরা বলে যে আমাদেরকে আল্লাহ দাড়ি দিল না কেন খালি পুরুষ মানুষের দাড়ি আমরা দাড়ি চাই তাহলে তো এটা ঠিক হবে না আপনি দাড়ি হয়তো লাগাইতে পারবেন ফলস দাড়ি কিন্তু তাতে কাজ হবে কি আবার পুরুষের মধ্যেও তারতম্য আল্লাহ রাবুল্লাহ আলমিন করেছেন মহিলাদের মধ্যেও সবাই এক না কাউকে আল্লাহ জ্ঞান গরিমা অনেক বেশি দিয়েছেন কাউকে জ্ঞান গরিমা আল্লাহ কম দিয়েছেন কেউ আল্লাহর বেশি ইবাদাত করে কেউ আল্লাহর কম ইবাদাত করে কেউ কুইন হয়ে যায় কেউ আবার সাধারণ মহিলা থাকে কেউ বড় প্রফেসর হয়ে যায় কেউ ডাক্তার হয়ে যায় কেউ বা ঘর কাজের বোয়া থেকে যায় কেউ বা ঘরে নর্মাল একজন হাউস ওয়াইফ থেকে যায় আল্লাহ এক একজনকে এক এক রকম ভাবে রাখেন আল্লাহ নবীর জামানায় গরিব সাহাবি যারা ছিল ফোকারা ও সাহাবা তারা আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের মধ্যে যারা ধনী আছে তারা আল্লাহর রাস্তায় দান করে অনেক সব পায় তারা হজ করে অনেক সব পায় তারা জাকাত দিয়ে অনেক সব পায় আমাদের তো পয়সা নাই আমরা গরিব আমরা দানও করতে পারি না আমরা হজও করতে পারি না আমরা জাকাতও দিতে পারি না তো আপনার ধনী সাহাবিদের তুলনায় আমাদের সবের পরিমাণ তো কম হয়ে যাচ্ছে আপনি আমাদেরকে এমন কিছু বলেন যে আমল করলে পরে আমরা যেন ওই যে আপনার ধনী সাহাবি যারা তাদের সমান যেন তারা দান করে জাকাত দিয়ে হজ করে যে সব পায় ওই পরিমাণ সমান পরিমাণ সব আমরা যেন পেয়ে যাই আপনি আমাদেরকে এমন একটা মেকানিজম বলে দেন এমন একটা দোয়া আমাদেরকে শিখায় দেন এমন একটা রহম আমাদের উপরে করেন নবী সাল্ল আলহি ওসাল্লাম তাদেরকে কিছু দোয়া শিখালেন এই দোয়ার মধ্যে আপনার তিন তসবি যেটা তসবি ফাতেমি যেটা এটাও আছে আরও সকাল বিকালের দোয়া আছে অন্য অন্য দোয়া এগুলো বলে আল্লাহ নবী বললেন এই দোয়াগুলো যদি তোমরা রেগুলার পড়ো তাহলে অন্য দ্বারা আল্লাহর রাস্তায় দান করে অন্যরা আল্লাহর রাস্তায় দান করে হজ করে জাকাত দিয়ে যে সোয়া পায় তোমাদেরকে হুবহু আল্লাহ রব্বুল্লা আলমিন এই পরিমাণ সব দিয়ে দিবেন তখন যারা গরিব সাহাবি ছিল তারা খুব খুশি হয়ে গেল খুশি হয়ে তারা এই যে আল্লাহর রসুল যে দোয়া শিখাইছেন এগুলো তারা সকালে বিকালে প্রত্যেক নামাজের পরে পরে তারা পড়তে থাকলো ধনী সাহাবিরা হঠাৎ করে তারা খেয়াল করলো যে আমাদের গরিব ভাই যারা আছে তারা দেখি নামাজের পরে বসে বসে কি যেন পড়ে এক দুই দিন যেতে যেতে এক দুইজনের কাছে শুনতে শুনতে শুনতে কি হলো ধনী সাহাবি যারা ছিল তারাও আল্লাহর রসুল গরিব সাহাবিদেরকে এক্সক্লুসিভলি যে দোয়া শিখাইছেন এই দোয়াটা ধনী সাহাবিরা শিখে ফেললো আচ্ছা, এখন শিখে যে ফেললো এখন তারা কি করলো ধনী সাহাবিরা এই কাজ করলো তারা তো হজও করে জাকাতও দেয় দানও করে আর এরপরে এখন গরিব সাহাবিরা যে দোয়া আল্লাহ রসুল তাদেরকে শিখাইছেন ওই দোয়াটা ধনী সাহাবিরা শিখে ওরাও পড়া শুরু করলো এখন দেখা গেল ধনী সাহাবিদের সবের পরিমাণ তো আরো বেশি হয়ে যাচ্ছে এরপরে গরিব সাহাবিরা আবার রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের কাছে কমপ্লেন নিয়ে গেল অভিযোগ নিয়ে বলে ইয়া রসুল আল্লাহ সর্বনাশ হয়ে গেছে যে কি হয়েছে আপনি আমাদেরকে যে দোয়া শিখাইছিলেন আমরা তো তাদের সমান সব পাইতেছিলাম কারণ আমরা দান করতে পারি না হজ করতে পারি না জাকাত দিতে পারি না ওরা দেয় ওরা যে পরিমাণ সব পায় দোয়া পড়ে আমরা ওই পরিমাণ সব পাইতেছিলাম কিন্তু আমাদের ধনী ভাইরা যারা আছে ওরা তো দোয়া শুনে ফেলছে এবং শিখে ফেলছে এখন তো ওদের সব আরো বেড়ে যাচ্ছে এখন আমরা কি করি আমাদেরকে আরো কিছু করেন আপনি এখন এখন আল্লাহ রসুল হেসে বললেন খাল্লি হুমিয়া আলুন তাদেরকে এটা পড়তে দাও এটা হলো আল্লাহর ফজল এবং করম আল্লাহ যাকে চান তাকে দেন এটা আমার আর কিছু করার নাই তাহলে দেখেন আল্লাহ সুবাহ সবার হিসাবও তো সমান নেবেন না মা বোনদের হিসাবকে আল্লাহ রব্বুল্লা আলমিন সহজ করে দিবেন যদি মা বোনরা আল্লাহর দিনকে মানে সালাদ সিয়াম ঠিক রাখে স্বামীর কথা শোনে পর্দার মধ্যে থাকে আল্লাহ স্ট্রেট হয়ে তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন পুরুষের তো বারোটা বাজানো হবে তাদের সব কিছুর হিসাব নিকাশ দিতে হবে তারপরে তাদের জান্নাতের ফয়সালা মা বোনদের জান্নাতের ফয়সালা তাড়াতাড়ি হবে আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ আমাদের জন্য তো কঠিন তাহলে এইটাও আর একটা প্রমাণ এই যে ঘটনা যে আল্লাহ সুবহান হুয়া তালা এই যে সওয়াব কিছু মানুষকে বেশি দিয়ে দিলেন আর এজন্য রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলে দিলেন আলিকা ফদুল্লাহ ইউতিহি মাইয়াশা এটা হলো আল্লাহর ফজল এবং করম আল্লাহ রবুল্লা আলমিন যাকে চান তাকে এটা দিয়ে দেন এই পৃথিবীতে অনেক প্রতিভার আগমন ঘটে অনেক জিনিয়াসের আগমন ঘটে এই জিনিয়াসদের মাধ্যমে আল্লাহ সুবহান হওয়া তালা অনেক বড় বড় আবিষ্কার করেন অনেক বড় বড় ফেমাস বক্তারা পৃথিবীতে আসে অনেক বড় বড় সায়েন্টিস্টরা আসে অনেক বড় বড় সমাজ বিজ্ঞানীরা আসে অনেক বড় বড় আরো বিভিন্ন প্রত্যেক ক্ষেত্রেই কাউকে না কাউকে আল্লাহ রবুল্লা আলমী নিয়ে আসেন আর এটা হলো আল্লাহ তালা একজনের মাধ্যমে সবাইকে আল্লাহ রবুল্লা আলমিন উপকৃত করতে চান জন্য আপনি কখনোই মনে করবেন না যে আপনার যা আছে এটা সব আপনার একা এখন কথা হলো মানুষ হিসেবে আল্লাহ যেহেতু আমাদেরকে সমানভাবে সৃষ্টি করেছেন অ্যাজ হিউম্যান বিইং অন্য যাদের বেশি আছে আপনি আমি কি বেশি পাওয়ার চেষ্টা করতে পারবো কিনা এর জন্য আমি পরিশ্রম করতে পারবো কিনা হ্যাঁ এটা আপনার জন্য যা এজ এটা আপনার জন্য রিকমেন্ডেড আপনি অবশ্যই চেষ্টা করতে পারবেন তবে আপনি হিংসা করতে পারবেন না ঈর্ষা আপনি করতে পারবেন এজন্য হিংসা এবং ঈর্ষার মধ্যে ডিফারেন্সটা হলো এটা হিংসা অর্থ হলো অন্য একজন মানুষের কাছে যা আছে ওইটা নষ্ট হয়ে যাক এবং ওইটা আপনার কাছে চলে আসুক এটা হলো হিংসা বলা হয় এটাকে আর ঈর্ষা বলা হয় ওইটাকে যে তার কাছে যেই ভালো আছে তার কাছে যে কল্যাণ আছে এটা তার কাছেই থাকুক আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহর পক্ষ থেকে আমাকেও তার সমান বা তার থেকে বেশি আমাকে দেখে এটাকে ঈর্ষা বলা হয় আর হিংসাকে আরবিতে আমরা বলি হাসাদ আর ঈর্ষা যেটা এটাকে আরবিতে আমরা বলি গেবতা এই জন্য আপনার জন্য গেবতা করাটা জায়েজ তবে আপনার জন্য হাসাদ করাটা জায়েজ না আল্লাহ রাবুল্লা আলমিন হাসুদদেরকে হাসেদিনদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন পছন্দ করেন না আমরা এই গিপ্তা এবং হাসাদ সম্পর্কে আলোচনা করছি আমার ভাইয়েরা বোনেরা আমাদের এর মধ্যে সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতিতে যাওয়ার we are going for a very short break stay in front of television screen will be back soon after the break আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ ও গঠন যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তোমরা ইমান আমার যেমন তারাই মেনে নিয়েছিল কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা হাসান জামিল মুখলিসুর রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় বনি ইসরাইল তারা আল্লাহকে সচক্ষে দেখতে চেয়েছিল আল্লাহর ব্যাপারে তাদের আইডিয়াটা ঠিক ছিল না আল্লাহর ফয়সালাকে এটাই হচ্ছে মুমিনের মুমিনের কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী প্রতি বুধবার রাত আটটায় বা সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা কোথা থেকে মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন ব্যবহার সেই জন্য ব্যবহার কার জন্য অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হলো হাদিস কি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দেবে অসৎ নিষেধ করবে বিন doctor Hafez A B M bin Shahidullah Khan Madani Abdur bin doctor Abu Bakar Mohammad Jahangir আলমের উপস্থাপনা যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নেভিজি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদাই হক পথে অটল থাকবে এই সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে দাও কেমন ছিল রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময়ের তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত welcome back after the break বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আমরা কথা বলছিলাম যে আল্লাহ সুবহান হুয়া আলার কাছে যে কল্যাণ আছে তা আমরা চাইতে পারবো কি না আল্লাহ কাউকে অনেক জ্ঞান বুদ্ধি দিয়েছেন আমি তার মতন জ্ঞানী হইতে চাইতে পারবো কি না আল্লাহ একজনকে অনেক টাকা পয়সা দিয়েছেন এটা আমি চাইতে পারবো কি না এই সম্পর্কে আমাদের আলোচনা হচ্ছিল এবং আমরা সুরাতুন্নেসার আয়াত নাম্বার থার্টি টু বত্রিশ নম্বর আয়াতের আলোকে আমরা এই আলোচনা করছিলাম হ্যাঁ আপনি আমি এটা চাইতে পারবো গিবতা হিসেবে এই ব্যাপারে হাদিস আছে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন সহি মালান লাউ আন্নালি মিসলা মা আলি ফুলাল ইনলা আমিল তু মিসলাহু ফাহুমা ফিল আজরি সাওয়া ওয়ারজুল আতাহুল্লাহুল আলম এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা মূলত হিংসা করতে পারবে না তবে করতে পারবে দুই জিনিসের ব্যাপারে এখানে হিংসা বলতে ঈর্ষা বোঝানো হয়েছে যে তোমরা উইল করতে পারবে উইশ করতে পারবে দুই ব্যাপারে কোনটা রজুলুন আতাহুল্লাহু মালান এক ব্যক্তিকে আল্লাহ রবুল আলমিন মাল দিয়েছেন ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক আবার মাল যেমন দিয়েছেন এরকম আল্লাহ রবুল আলমিন তার মনটাও দিয়েছেন যে হকের ক্ষেত্রে যেন সে তার মালকে খরচ করে আর তখন এক লোক বলতে পারবে লাউ আন্নালি মিসলা মাল ফুলালিন লা আমিল তু মিসলাহু ফাহুমা ফিল আজরে সাওয়া যদি আল্লাহ আমাকে তার মতন মাল দিতেন তাহলে আমি সে যেমন আল্লাহর রাস্তায় খরচ করে আমি এরকম খরচ করতাম এটা আপনি বলতে পারবেন আনফর্চুনেটলি যেটা হয় আল্লাহ রবুল্লা আলমিন আমাদের অনেককে ধন দিয়েছেন কিন্তু মন দেন নাই আবার অনেককে আল্লাহ মন দিয়েছেন কিন্তু ধন দেন নাই মন এবং ধন এই যে ডিফারেন্সটা দুনিয়া থেকেই যায় কিন্তু যাদেরকে আল্লাহ ধনও দিয়েছেন মনও দিয়েছেন তারা হলো ভালো মানুষ আল্লাহ যা দিয়েছেন আল্লাহর রাস্তায় খরচ করে তাহলে আপনি আল্লাহর কাছে বলতেন আল্লাহ অমুকের যেমন পয়সা আছে অনেক খাদিজার যেমন অনেক পয়সা আছে ব্যবসা আছে বাণিজ্য আছে সম্পত্তি আছে তুমি আমাকেও খাদিজার মতন সম্পত্তি দাও তাহলে খাদিজা যেমন আল্লাহর দিনের জন্য খরচ করেছে আমিও আল্লাহর দিনের জন্য খরচ করব। এটা আপনার জন্য জায়েজ ওরজুল আর আর একজনকে আল্লাহ রবুল আলমিন এলেম কালাম দিয়েছেন নলেজ দিয়েছেন এক্সপার্টিজ দিয়েছেন একজন খুব ভালো ডাক্তার মানুষের সেবা করে অপারেশন করে সাকসেসফুল হয় ভালো হাত যশ আছে আপনি বলতে পারবেন আল্লাহ তুমি যদি আমাকে তার মতন ডাক্তার বানাইতে তাহলে সে যেমন মানুষের সেবা করে আমিও সেবা করতাম তোমার বান্দাবান্দিদের এটা আপনার জন্য যায় একজনে খুব বড় বক্তা ইসলামের দাওয়াতি কাজ করে টেলিভিশনে আসে বিভিন্ন বক্তৃতা দেয় বড় বড় মাহফিলে বক্তৃতা করে কথা শুনে মানুষ মুসলমান হয় আপনি আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে বলতে পারবেন যে আল্লাহ ওই রকম যদি আমাকে তুমি বক্তা বানাইতা তাহলে তিনি যেমন ভাবে তোমার দিনের দাওয়াতি কাজ করছেন আমিও তোমার দিনের দাওয়াতি কাজ এরকম করতাম এটা আপনি বলতে পারবেন তবে আপনি এই কথা বলতে পারবেন না যে আল্লাহ অমুকের যে মাল আছে ওই মাল সব ধ্বংস হয়ে যাক নষ্ট হয়ে যাক আর ওই মাল সব তুমি আমাকে দিয়ে দাও এটা হলো আপনার হিংসা হাসাদ আর এই হাসাদের আপনার থেকে এবং হাসেদের হাসাদ থেকে আল্লাহ রবাহ আলমিন বলেছেন আমার কাছে তোমরা মাপ চাও قل أعوذ برب الفلق ومن شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد হাসাদ দেখেছেন আল্লাহ কি সুন্দর করে বলছেন আল্লাহ তোমার কাছে আমি পানা চাই অমিন হাসিদিন ওই হিংসাকারীর থেকে আমি তোমার কাছে পানাহা চাই প্রোটেকশন চাই রিফিউজ চাই কখন ইজা হাসাদ যখন সে হিংসা করে হিংসাকারীর হিংসা থেকে তোমার কাছে আশ্রয় চায় যখন সে হিংসা করে হিংসা আপনি করতে পারবেন না এটা হারাম হারাম এন্ড হারাম যেন আমরা যেন হিংসা না করি হিংসা পতনের মূল ওই যে কথায় আছে না অহিংস পরম ধর্ম হিংসা পতনের মূল হিংসা করলে তার পতন হয় ওই যে গল্প আছে গল্প বলার তো সময় কম আমাদের রানী হিংসা করেছিল গরিবদের এজন্য গোসল করে সেখান থেকে মানে আপনার একটু গরম পাওয়ার জন্য তাদের ঘর বাড়ি পোড়াইছিল রাজা এত খেপে গিয়েছে বলছে তুমি ভিক্ষা করে করে তাদের ঘর বানিয়ে দিতে হবে রানীকে শেষ পর্যন্ত তাই করতে হয়েছে যদিও এটা একটা গল্প কিন্তু এর মধ্যে হিংসা যে পতনের মূল এটা বোঝা যায় ঠিক অনুরূপভাবে একজনকে আল্লাহ রবুল্লা আলমিন এলেম কালাম দিয়েছেন ভালো জ্ঞানী হয়েছেন ভালো আল্লাহর কোরআন বোঝেন হাদিস বোঝেন ভালো হাফিজ হয়েছেন আপনি হিংসা করতে পারবেন না যে তারে বান মেরে দিই গলাটা নষ্ট হয়ে যাক না অজবিল্লা অথবা আমি এমন একটা কিছু করি যে সে জাহেল হয়ে যাক আমি খুব ফেমাস হয়ে যাব যদি এটা হিংসা করেন আপনি আপনি নিজেকে ধ্বংস করে দিলেন আল্লাহ রবুল্লা আলমিন তার ক্ষতি করাবেন না তার প্রোটেকশনের জন্য তো আল্লাহ সুবাহ সুরা ফালাক দিয়ে দিয়েছেন কিন্তু আপনার নিজের কোনো প্রোটেকশন হবে না হবে না হবে না আপনি তখন বড় ধরনের বিপদের মধ্যে পড়ে যাবেন আমার ভাইয়েরা আমার বোনেরা তাহলে বোঝা গেল যদি কোনো মানুষের কাছে ভালো কোনো কিছু থাকে কোনো মানুষের কাছে সুন্দর কোনো কিছু থাকে যে সুন্দর জিনিসগুলোটা আপনি পছন্দ করেন যে ভালো জিনিসটা আপনার হোক এটা অ্যাচিভ আপনি করতে চান এটা আপনার জন্য যা এজ আল্লাহ সুহান হুয়া তালার কাছে এটা আপনি দোয়া করতে পারবেন আল্লাহ সুহান হুয়া তালার কাছে আপনি চাইতে পারবেন এ কথাই আল্লাহ সুবহান হুয়া তালা আয়াতের পরের অংশে বলছেন কি বলছেন আল্লাহ আল্লাহর কাছে তুমি চাও আল্লাহর ফজল এবং করম আল্লাহর ফজল এবং করম এটা তুমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাও আল্লাহর কাছে আল্লাহর ফজল করম আল্লাহর অনুকম্পা দয়া চাও আল্লাহর অনুকম্পা আল্লাহর কাছে চাও আল্লাহ পছন্দ করেন যে তার কাছে চাওয়া হোক সুফহান আল্লাহ দেখেছেন সালুল্লাহ আমিন ফাদলিহি আল্লাহর ফজল চাও ফজল কি আল্লাহর অনুকম্পা আল্লাহ এই জন্য দেখেন না আমরা যখন মসজিদ থেকে বের হম আল্লাহ ইন্নি আলু কামিন ফাদলিক এই যে ফজলের কথা এখানেই বলতেছি আমরা আল্লাহর দয়া অনুকম্পা মায়া আল্লাহর মাসি এটা হলো ফজল আল্লাহ ইনিয়াস আলু কামিন ফাদলিক মসজিদ থেকে বের হওয়ার সময় তো আমরা সবাই বলি মনে রাখবেন মসজিদ থেকে বের হওয়ার দোয়া আল্লাহ রবাহ আলমিন পছন্দ করেন যে আল্লাহর কাছে চাওয়া হোক আপনি বিপদের মধ্যে আছেন আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ বিপদ মুক্ত করো এই যে বিপদ মুক্ত হবে আপনার এই যে আপনি অপেক্ষা করতেছেন এই বিপদ মুক্তির অপেক্ষা করাটাই হলো আল্লাহর কাছে বড় একটা এবাদত আপনি অসুস্থ হয়েছেন ওষুধ খেয়েছেন আল্লাহ ওষুধে তো কোনো কাজ করতে পারবে না তুমি আমাকে শেফা দাও আমার ভাইরা আমার বোনেরা তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের ফজল থেকে আমরা সব সময় চাইব দেখেন আপনি মহিলা হতে পারেন কিন্তু অনেক সময় অনেক মহিলাকে দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন পুরুষের থেকেও বেশি কাজ নিতে পারেন একজন বেটি মানুষ হাজার হাজার পুরুষ মানুষের থেকে ভালো হতে পারে আল্লাহ বলে দিয়েছেন অনেক সময় পুরুষরা মহিলার সমান হতে পারে না মহিলা ভালো হয়ে যায় যখন হান্না এবং ইমরান দুজনে তারা হাজব্যান্ড ওয়াইফ ছিল স্বামী স্ত্রী ছিল ওই ইমরান হলো সেই ইমরান যে ইমরানের নামে সুরা আল ইমরানের নাম হয়েছে তার ওয়াইফের নাম ছিল হান্না দুজনে আল্লাহর কাছে দোয়া করে বললো আল্লাহ একটা ছেলে দিও ছেলে হইলে পরে বায়তুল মোকাদ্দাসে অক্ষ করে দিব কোনো খালি তোমার ইবাদত করবে আমাদের কামাই করে খাওয়াইতে হবে না শেষ পর্যন্ত হান্না প্রেগনেন্ট হয়ে গেল গর্ভবতী হলো এবং এরপরে বাচ্চা একটা হলো বাচ্চা হলো মেয়ে মেয়ে হওয়ার পরে হান্না খুব মন খারাপ হয়ে গেল কলা রব্বি ইন্নি ওয়াদাতুহা উনসা والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى আল্লাহ চাইছিলাম ছেলে হইল তো একটা মেয়ে তখন আল্লাহ সুবহান হুয়া তাআলা বলে দিলেন আমি ভালো করেই জানি তোমার এটা ছেলে নাকি মেয়ে তবে জেনে রেখো অনেক সময় পুরুষরা মহিলাদের সমান হতে পারে না ওয়ালাইসা জাকারু নট এ ম্যান কাল উনসা লাইক এ ওম্যান অনেক সময় ওম্যান ম্যানের থেকে ভালো হতে পারে মহিলা একজন সে পুরুষের চেয়ে ভালো হয়ে যেতে পারে এটা পারফরমেন্সের উপরে নির্ভর করে তাহলে আমাদের কি করতে হবে আমার ভাইয়েরা আমার বোনেরা আল্লাহ সুহান হুয়া তালার কাছে আমাদের চাইতে হবে আল্লাহর ফজল চাওয়ার কারণে একদম নিচু দরজার একজন কিভাবে উঁচু দরজায় যেতে পারে এবং কিভাবে আল্লাহর অনুকম্পা আল্লাহর দয়া আমরা চাইব আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব আল্লাহর কাছে আমরা দোয়া করব এবং আল্লাহর রহমতের উপরে আমরা আশা করব এই সম্পর্কে আমাদের আরও আলোচনা করতে হবে ইনশাআল্লাহ আমরা আজকের এপিসোড শেষ করার সময় হয়ে এলো যারা আমাদের সাথে এতক্ষণ সঙ্গ দিয়েছেন থেকেছেন আপনাদেরকে অনেক অনেক শুক্রিয়া আবারও নেক্সট এপিসোডে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত أشهد أن لا তালা সাত করেছেন কোরআনে কারিমে তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাবুল আলম জোড়া সৃষ্টি করেছে সুন্নাতের বার্তা তোমরা নারীকে সবসময় ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান সারিয়াতের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মই নারীকে মর্যাদা দেয়নি মুজফার বিন মহসিন আব্দুর রাজাক bin Yusuf, Dr.